আল্লাহর পরদান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান আল্লাহর পরদান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান রহমত বরকত মাঘ ফিরাতের এলো প্রিয় খান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান আল্লাহরা পারদান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান রমজানে আল্লাহ খুলে দেন রহমের দা পাপি তাপি ছুটে লুটে নিতে সেই ভান্ডার রমজানে আল্লাহ খুলে দেন রহমের দা পাপি তাপি ছুটে লুটে নিতে সেই ভান্ডার নাজাতের পয়গাম নিয়ে এলো রমজান নাজাতের পয়গাম নিয়ে এলো রমজান বৃথা যেন যায় না মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান আল্লাহ পরদান মাহে রমজান মাহে রমজান মাহেরম জান মাহেরম জান হাজার মাসের যে সম্মানিত রমজান দিকে দিকে শোনা যায় শুধু আল কোরআনের গান হাজার মাসের যে সম্মানিত রমজান দিকে দিকে শোনা যায় শুধু আল কোরআনের গান সবে কদরের রাত নিয়ে এলো রমজান সবে কদরের রাত নিয়ে এলো রমজান থাকো আয় ভরে নাও প্রাণ মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান আল্লাহ রা মাহে রমজান মাহে রমজান মাহেরম জান মাহে জান রহমত বরকত মাঘ ফিরাতির এলো প্রিয় খান মাহে রমজান মাহে রমজান জান রমজান মাহে জান আল্লাহর পারদা মাহে রমজান মাহে রমজান মাহেরম জান মাহেরম জান মাহেরম জান মাহেরম জান মাহেরম জান মাহেরম জান মাহেরম জান মাহেরম জান